দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর না চাহিতে দাও বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর গেলে ঘুম সকাল হলে সূর্যি মামা দেয় ডেকে চুম সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি সবখানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজানো সৃষ্টিজাত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদির যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মদির যায় যত দূর কল কল সুর ধরিয়া নদী গাহে গাম জোয়ার সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজানো সৃষ্টি যত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছ সৃষ্টিজাত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদে যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টিজাত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টিজাত বিরাত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর